কোরবানির মধ্যে দুটি ভুল মানুষ করে থাকে এর মধ্যে একটি তো অত্যন্ত অনেক বড় ভুল সেটি হলো পরিবারের মধ্যে ছেলে সন্তান যারা আয় রোজগার করেন যাদের হাতে পয়সা থাকে যাদের উপর কোরবানির বিধান আসলে এসেছে তারা কোরবানি করার সময় অনেক সময় আদবের কারণে অনেক সময় ভক্তির কারণে হন ঘরের বৃদ্ধ মা বা বাবা থাকেন তারা বলেন কোরবানি এটা আমার মার নামে আমার মার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে বা এই ধরনের বলেন আসলে এটি একটি হলো এখানে স্পষ্ট করা উচিত যে যার অর্থ যার সামর্থ্য সে কোরবানি করছে তার পক্ষ থেকে এই বিষয়টি তাকে তাকে কিন্তু মনে রাখতে হবে এটা আমার পক্ষ থেকে আমার কোরবানি হ্যাঁ যেহেতু তার সোয়াবের অংশীদার যে কাউকে সে করতে পারে আল্লাহর কাছে আশা করতে পারে এই হিসাবে যে কাউকে সোয়াবের অংশীদার করবে এবং মা বাবাও এই সোয়াবের অংশীদার থাকবে বিভিন্ন কারণে থাকবে এটা এজন্যও থাকবে যে মা বাবা তার সন্তানই কিন্তু কোরবানি করছে এই হিসেবে সে সোয়াবের অংশীদার থাকবে এই জন্য যে কোরবানি করছে এবং যার সামর্থ্য যার সাধ্যর যার পয়সা দিয়ে কোরবানি কেনা হচ্ছে তার কোরবানিটা কিন্তু তার এবং তার পক্ষ থেকে এটাই কিন্তু তাকে মনে রাখতে হবে তার নিয়তে রাখতে হবে দ্বিতীয় হল অনেকে ধারণা অনেকে মনে করেন যখন ভাগে বা অংশীদারিতে কোরবানি দেওয়া হয় সাতজন মিলে একটি গরু কোরবানি করেন অনেকে মনে করেন তখন এই সাত ব্যক্তির নাম কাগজে লিখে সামনে এনে আলাদা আলাদা পৃথক পৃথকভাবে বলতে হবে উচ্চারণ করতে হবে এটাকে জরুরি মনে করেন এই ধারণাটা ঠিক নয় বরং তাদের নাম যদি কেউ মনে মনে থাকে এমনি নির্ধারণ করা থাকে নিয়তের মধ্যে থাকে এখানে উল্লেখ লেখা তো উল্লেখ তো দূরের কথা লেখেনও না যদি তবুও কোরবানির কোনো সমস্যা হবে না এই ধারণা পোষণ করা যে এখানে নাম উল্লেখ করতে হবে উচ্চারণ করতে হবে বলতে হবে কেউ যদি না বলে উচ্চারণ না করে না লিখে না আসে তাহলে কোরবানি হবে কি না এই সংশয় করা এটা অমূলক এটা কোরবানির মৌলিক অংশের মধ্যে নেই মূল বিষয় হলো নিয়ত কে করছে কার পক্ষ থেকে করা হচ্ছে নিয়ত পরিষ্কার কোরবানি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ